এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রসিলা এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রসিলা ओ मदीनार कमली वाला तो तोमाय ओ मदीनार कमली वाला सलाम तोमाय এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রসিলা এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রসিলা মদিনার কমলি ওয়ালা সালাম তোমায় ও মদিনার কমলি ওয়ালা সালাম তোমায় আকাশ পাহাড় জমিন চন্দ্র তারা সবই তোমার নূরের সারা আকাশ পাহাড় জমিন চন্দ্র তারা সবই তোমার নূরের সারা তোমার সানে পড়লে দরুদের হৃদয় যে জোড়া তোমার শানে পড়লে দরুদের দয়ে জোড়াই ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রসিলায় পৃথিবী সৃষ্টি তোমার নামে রসিলা ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় কি নূর খোদা পাঠিয়ে দিলেন ধরায় যা ঘর রসনীতে আধার লুকায় কি নূর খোদা পাঠিয়ে দিলেন ধরা যা ঘরে রওশনীতে আধার লুকা তোমার সিলাই শান্তি নামে অশান্ত ধরা তোমার সিলাই শান্তি নামে অশান্ত ধরা ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় এই পৃথিবী শ্রেষ্ঠ তোমার নামে রসিলা এই পৃথিবী শ্রেষ্ঠ তোমার নামে রসিলা لائی او مدینر کمنی والا سلام تو مائی او مدینر کمنی والا سلام تو مائی তোমার নামে রাশিক হলো যারা দো জাহানে ধন্য তারা তোমার নামে রাশিক হলো যারা দো জাহানে ধন্য তারা এই আশিকে যেন তোমার কদমে লোটা এই আশিকে যেন তোমার কদমে লোটা ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রসিলায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রসিলায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় سلام